بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد আমি জাজিরাতুল আরব ও ইসলামিক মাগরিবের আল কয়েদাতুল জিহাদের ভাইদের পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করছি এই বক্তব্য জামাতুল বাগদাদির মুখপাত্রের কাফের দিগকে বলে দিন খুব শীঘ্রই তোমরা পরাভূত হবে শীর্ষক বিবৃতির প্রেক্ষিতে আমাদের জবাব উক্ত বিবৃতিতে এমন সব এলোমেলো বিশৃঙ্খল এবং দুর্ভাগ্যজনক বক্তব্য উপস্থাপন করা হয়েছে যা আমাদের বাধ্য করেছে আমাদের অবস্থান পরিষ্কার করতে যে অবস্থান প্রতিষ্ঠিত সত্য ও কল্যাণের উপর আল্লাহ সুবাহানাহুয়া পবিত্র কোরআনে বলেছেন যাতে সেসব লোক নিহত হওয়ার ছিল প্রমাণ প্রতিষ্ঠার পর এবং যাদের বাঁচার ছিল তারা বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার পর এ দুঃখজনক বিবৃতি এমন এক সময়ে প্রকাশিত হল যখন উম্মার দৃষ্টি আল আকসা এবং চুরি অভ্যুত্থানের বীরদের দিকে নিবন্ধিত অথচ এই বিবৃতিতে উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফিলিস্তিনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে শুধু তাই নয় এই দলের মুখপাত্র সব জায়গায় অবস্থিত সকল মুসলিম দলের উপর যুদ্ধ ঘোষণা করেছে এবং তাদের রক্ত ঝরানোর হুমকি দিয়েছে এবং এগুলো এই দলের বা জামাতুল বাগদাদির বিচ্যুতি ও গুমরাহির পরিচায়ক উম্মার শত্রু ইহুদি ও নাসারাদের দিকে অস্ত্র তাক করার বদলে তারা মুসলিমদের বুকের দিকে আজ তাদের অস্ত্রগুলো ঘুরিয়ে দিয়েছে ইল্লা বিল্লাহ এই বিবৃতি নিজেদের মানহাস ও আকিদার বিশুদ্ধতার ব্যাপারে এই দলের সব মিথ্যা দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে এই বিবৃতির মাধ্যমে তাদের লুকায়িত আকিদা চেপে রাখা বিদ্বেষ এবং হিংসা প্রকাশিত হয়েছে সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে এই দলের বিচ্যুতি শুধু শত্রুদের কাবু করার জন্য তাকফির করার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তাদের মুখপাত্র যখন বলেছে তাদেরকে বায়াহ না দেয়ায় যে কোনো দলে রক্ত ঝরানোর জন্য যথেষ্ট তখনই তাদের গুমরাহে সীমা ছড়িয়ে গেছে কারণ যা হারাম তা তারা হালাল করে নিয়েছে আর তারা দাবি করছে তাদের দল ছাড়া আর কোনো বৈধ মুসলিম দলই নেই আজ আমরা এমন এক সময় অতিবাহিত করছি যখন পূর্ব ও পশ্চিমের কুসেডাররা স্বামীর মুসলিমদের বিরুদ্ধে ছুটে এসেছে আমেরিকা ও ইসরায়েলের সাথে সহযোগিতা আসিয়া হিংস্র এক কুসেডার ক্যাম্পেইন শুরু করেছে উম্মার এমন করুণ সময়ে জামাতুল বাগদাদির মুখপাত্র এমন এক বিবৃতি নিয়ে সামনে আসলো যা বিভিন্ন মুসলিম দলের মধ্যে মীমাংসা কিংবা যুদ্ধবিরতির আহ্বান জানায় না মুসলিমদের একত্রিত হবার আহ্বান জানায় না ক্রুসেডারদের তাদের নিজ ঘরে হামলা করা কিংবা একাকী মুজাহিদের আক্রমণের প্রতিশ্রুতি দেয় না বরং এই বিবৃতির মাধ্যমে তারা সামনে যুদ্ধরত সকল মুসলিম দলকে হুমকি দিল এবং মুক্ত অঞ্চলগুলোকে নিজেদের দখল করার যে পলিসি তারা চালিয়ে দেওয়ার ঘোষণা করলো অর্থাৎ জামাতুল বাগদাদি ঘোষণা দিল শামের মুসলিমরা যেসব অঞ্চল নোসারিদের হাত থেকে মুক্ত করেছে সে অঞ্চলগুলো আক্রমণ করার এবং সেই মুসলিমদের উপর হামলা চালিয়ে যাবার একই সাথে আইএসের মুখপাত্র আদনানি দুনিয়ার সকল মুসলিম দল এবং মুজাহিদিন জামা যারা ইসলামের জন্য কাজ করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং বলল ধারালো ছুরি আর বক্ষ বিদীর্ণকারী বুলেট ছাড়া এই মুসলিমদের দেওয়ার মতো আর কোনো জবাব জামাতুল বাগদাদির নেই আর ইল এবং দলিল আদিল্লার ক্ষেত্রে জামাতুল বাগদাদির মুখপাত্র সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে গেল এবং শায়েখ আইমান আজদাহিরি হাফিজাউল্লাহ তালা ইসলামী বসন্ত সিরিজে যেসব সারি যুক্তি প্রমাণ ও দলিল ও বাস্তবতা উপস্থাপন করেছেন সেগুলোর কোনো জবাবে আদনানির কাছে ছিল না তাই সারিয়ে দলিল প্রমাণ যুক্তির বদলে সে কটুক্তি উপহাস ও অপমানজনক কথার মাধ্যমে জবাব দিল আর এটা হলো মূর্খ ও দুর্বল অবস্থানের ব্যক্তির কৌশলের পরিচয়ও দলিল আদিল্লা এবং ইলমের ক্ষেত্রে নিজের অজ্ঞতা ঢাকার জন্য সে একজন সম্মানিত বয়স্ক ব্যক্তিকে অপমান করল যিনি কিনা প্রমাণ সম্বলিত এবং সুচিন্তিত বক্তব্যের জন্য সুপরিচিত এবং একই সাথে এই আদনানি এমন সব ব্যক্তিত্বদের অপমান করল যারা জিহাদের ময়দানে অগ্রগামী এবং কিছুদিন আগেই যাদের প্রশংসা আদনানি নিজেই করেছিল নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণার একটি অংশ হল ধূসর চুল সম্পন্ন ব্যক্তিদেরকে সম্মান করা এবং একই সাথে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেছেন সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না যে আমাদের বৃদ্ধদের সম্মান করে না আমাদের শিশুদের প্রতি কোমল ও দয়াশীল না এবং আমাদের ওলামাদের তাদের অধিকার দেয় না তাহলে যারা খিলাফা আলামিন হাজুন নবুয়া প্রতিষ্ঠার দাবি করছে তাদের মধ্যে নবী সাল্লাহ আলাইসাল্লামের দেওয়া নিদর্শনে নির্দেশনার কোনো ছাপি কেন পাওয়া যায় না নিশ্চয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মানহাজ এই দলের মানহাজ থেকে মুক্ত নিশ্চয়ই এই দুটি মানহাজ কখনোই এক হতে পারে না আর তাই এই প্রেক্ষাপটে আমরা পুনরাবৃত্তি করছি যা শেখ আজ আজওয়াহিরি হাফিজাহুল্লাহ তালা সহ উম্মার অন্যান্য ওলামা এবং আহগন ইতিমধ্যেই বলেছেন আমরা এই খিলাফাহকে স্বীকার করি না এবং এই খিলাফাহকে দেয়া বায়াহকে আমরা বৈধ মনে করি না এবং আমরা এই খিলাফাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লামের মানহাজের উপর প্রতিষ্ঠিত বলেও মনে করি না বরং এই দল যেসব জায়গায় কর্তৃত্ব অর্জন করতে সক্ষম হয়েছে তা তারা করেছে জবরদস্তি জুলুম রক্তপাত ও মুসলিমদের উপর তাকফির করার মাধ্যমে এবং তাদের এই কর্তৃত্ব না সুরার মাধ্যমে নির্ধারিত না পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রতিষ্ঠিত এই খিলাফার পথ আর নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নাহ এবং খোলাফে রাশিদার পথের মধ্যে সহস্র যোজনের ফারাক রয়েছে জোরপূর্বক মুসলিমদের উপর নেতা নির্বাচন মুসলিমদের হত্যা মুসলিমদের উপর তাকফির করা অধ্যত্ত গর্ব এবং দুর্নীতি সহ তারা অন্যান্য যেসব কাজ করেছে এবং করছে সেটাকে নবুয়তের মানহাজ দাবি করা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম ও তার সুন্না এবং মানহাজ এবং খোলাফে রাশিদার সুন্নার উপর মিথ্যারোপ করা ছাড়া আর কিছুই হতে পারে না এবং নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন খোলাফে রাশিদার সুন্নাহ অনুসরণ করতে রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আমার এবং খোলাফে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরো মারির দাঁত দিয়ে এগুলোকে আঁকড়ে ধরো নিশ্চয়ই নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মানহাজ হল সুরা এবং উম্মার মধ্যে পারস্পরিক সম্মতির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের মানহাজ নিশ্চয়ই এটা হলো বিশ্বাসীদের প্রতি দয়া ও উদারতার একটি মানহাজ ইনসাফ ও জ্ঞানীর উপর প্রতিষ্ঠিত একটি মানহাজ আহলুল ইসলাম এবং মুসলিমদের মধ্যে যারা শ্রেষ্ঠ সেই মুজাহিদিনদের বিরুদ্ধে যুদ্ধ করা কখনোই নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মানহাজ হতে পারে না মুসলিমদের মধ্যে মতবিরোধের বীজ বপন যেসব দল আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কাজ করছে তাদের ঐক্যে ফাটল ধরানো ইসলামের মূল শত্রু ইহুদি নাসারাও তাদের দালালদের দিক থেকে মনোযোগ সরিয়ে কিছু দুর্বল কুযুক্তির উপর নির্ভর করে আহলুল ইসলামের দিকে যুদ্ধের স্রোত ঘুরিয়ে দেওয়া অস্ত্রের নল তাক করা কখনোই নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মানহাজ নয় নিশ্চয়ই নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মানহাজ হলো এমন এক মানহাজ শুধুমাত্র যা বিদ্যমান থাকায় সীমালঙ্ঘনে বাধা দেয় এবং পবিত্রতাকে রক্ষা করে এই মানহাজের মাধ্যমে কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তিরা দুর্বলদের জন্য শক্ত ঢালে পরিণত হয় জুলুমকে প্রতিহত করা হয় এবং ইসলামকে দেওয়া হয় নিরাপত্তা এবং এটা নির্দোষদের হত্যা করার মসজিদে বোমা বিস্ফোরণের মানহাজ নয় যেমনটা জামাতুল বাগদাদি সানাতে করেছে আর মসজিদে হামলা যদি আল বাগদাদির মতে বরকতময় সূচনা হয়ে থাকে যেমনটা সে তার তোমরা বের হয়ে পড়ো স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে শীর্ষক বক্তব্যে বলেছে তাহলে এর শেষটা কোথায় গিয়ে পৌঁছাবে তাই আমাদের কাছে শরিয়ার যুক্তি প্রমাণের আলোকে বাগদাদের এই খিলাফা একটি অবৈধ খিলাফা আমরা একে স্বীকার করি না এবং আমরা মনে করি না কোনো মুসলিম জামাতুল বাগদাদিকে বায়াহ দিতে বাধ্য বরং এই দলকে দেয়া বায়াহকে আমরা অর্থহীন ও বাতিল বলে মনে করি এবং এদেরকে দেয়া বায়াহ হলো পাপ ও শত্রুতার ভিত্তিতে দেওয়া তা কোয়া ও তিনের প্রতি নিষ্ঠায়ের ভিত্তিতে নয় বিশেষ করে সর্বশেষ প্রকাশিত আদনানির বিবৃতির পর এটা পরিষ্কার হয়ে গেছে আর ওলাম আগুন শরিয়াহ এবং বাস্তবতার আলোকে এই খিলাফার অবৈধ হওয়া সম্পর্কে সত্যকে তুলে ধরেছেন এবং এই দলের বক্তব্য ও সমূহকে খণ্ডন করেছেন এবং শেখ ইমান আজওয়াহিরি হাফিজাহুল্লাহ তালার ইসলামী বসন্ত সিরিজ এর মধ্যে অন্যতম তবে বাগদাদির মুখপাত্র শেখ হাফিজাহুল্লাহর বক্তব্য উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে আদনানি ইলম দলিল আদিল্লা এবং বিতর্কের ক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে অপমান কটুক্তি আর উপহাসের আড়ালে আশ্রয় নিয়েছে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মুমিনদের জন্য উচিত না কুচ্ছা করা গালি গালাস করা অমার্জিত আচরণ ও অশ্লীলতা একইভাবে অপমান রূঢ়তা আর কটুক্তির মাধ্যমে এই দল এবং তাদের মুখপাত্র ওলামা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং মুজাহিদিনদের মধ্যে তারা যারা অগ্রগামী তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায় আর তাই যে ব্যক্তি তাদেরকে বায়াহ দিবে তাদের পক্ষ নেবে এবং তাদের সমর্থন করবে সে তাদের কাছে প্রকৃত মুমিন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যেসব লোকেরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে তাদের মধ্যে অনেকেই মন গড়া বিভিন্ন মত উদ্ভাবন করে আর যারা তাদের এই বিদাতি মতামতের সাথে একমত পোষণ করতে রাজি না হয় তাদেরকে তারা তাকফির করে আর এরকম ভারসাম্যহীন অহংকারপূর্ণ বক্তব্যের সাথে সালাহদের বক্তব্য এবং বক্তব্য উপস্থাপনের কোন পন্থার কোনো মিলই নেই বরং তার সাথেও মিল নেই যা আমাদের ওলামা ওমারা এবং এই জিহাদের পথের অগ্রগামী ব্যক্তিবর্গ আমাদের শিখিয়েছেন এরকম কোনো বক্তব্য শেখ ওসামা বিন লাদিন রাহিমাহুল্লাহ তালা শেখ আতিয়াতুল্লাহ রাহিমাহুল্লাহ তালা শেখ আবু ইয়াহিয়া লিব্বি রাহিমাহুল্লাহ তালা কিংবা শেখ আবু মুসাবাজ জারকাউ রাহিমাহুল্লাহ তালার মুখ থেকে উচ্চারিত হবে এটা কখনো ভাবাই যায় না আল্লাহ সুবাহানা আল্লাহ তাদের সকলের উপর রহমত নাজিল করুন অথচ জামাতুল বাগদাদি দাবি করে তারা এই ওলামা ও উমারাহ এবং তাদের মতো অন্যদের অনুসৃত মানহাজের উপর আছে এবং তারা নাকি এই মানহাজকে বিশুদ্ধতা দান করেছে আর যদি আমরা আমাদের হকপন্থী ওলামাদের পেছনে ফেলে দেই আর জিহাদের নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করি যারা আমাদের আগে এই পথে অগ্রসর হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন যারা ইসলাম এবং জিহাদের যোগ্যতা সম্পন্ন তাহলে জিহাদের পথে উল্লেখ করার মতো আর কোন ব্যক্তি বাকি থাকে আর যখন আমরা জিহাদের ক্ষেত্রে আমাদের পূর্ববর্তী এবং সমসাময়িক সকল প্রচেষ্টাকে ধ্বংস করতে সচেষ্ট হই এবং যারাই আমাদের মতো মত ও পথের বিরোধিতা করবে তাদের পতন ঘটাতে উঠে পড়ে লাগি তবে উম্মার মধ্যে আমাদের সাথে থাকার মতো আর কে অবশিষ্ট থাকবে যেসব ওলামা এবং নেতৃবৃন্দ আমেরিকা এবং তার এজেন্টদের বিরুদ্ধে গ্লোবাল জিহাদের সূচনা করেছেন তাদের প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে কে লাভবান হচ্ছে যেসব ইসলামী জিহাদি দলসমূহ আমেরিকাকে তাদের অস্ত্রের নিশানা বানিয়েছে সেসব দলকে আক্রমণ করার মাধ্যমে তাদের মধ্যে ফাটল ধরানোর মাধ্যমে কার উদ্দেশ্য সফল হচ্ছে জিহাদের সকল ফ্রন্টে যে তাকফির দ্বন্দ্ব অন্তর্কলহ ছড়িয়ে পড়েছে এতে কে লাভবান হচ্ছে এগুলোকে আমাদের বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ সুহানা হওয়া তালা বলেছেন তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হয়েও না যদি তা করো তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে এই আয়াতের মাধ্যমে আমাদের এমন বিবাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে যা ব্যর্থতার দিকে নিয়ে যায় আর যখন তাকফির এবং মুসলিমদের রক্তপাত ঘটানো যা এর চেয়েও গুরুতর বিষয় ছড়িয়ে পড়ে তখন তার ফলাফল কি হতে পারে এটা কখনোই ইসলামের মানহাস ছিল না এবং এটা কখনোই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মানহাস ছিল না আল্লাহ সুবাহ বলেন মোহাম্মদ আল্লাহর রাসুল এবং তার সহচরগণ কাফেরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল এবং তিনি আরও বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে যেন তারা সীসা ঢালা প্রাচীর আমরা তাই আবারও পুনর্ব্যক্ত করছি উপযুক্ত কারণ ছাড়া অবৈধভাবে তাকফির করা এবং মুসলিমদের রক্ত হালাল করার যে মানহাজ জামাতুল বাগদাদি অনুসরণ করে আমরা তা প্রত্যাখ্যান করি এই মানহাজ গড়ে উঠেছে অজ্ঞতা বিচ্যুতি গুমরাহিয়ার খেয়াল খুশির অনুসরণের সংমিশ্রণে এই বৈশিষ্ট্যগুলোর যে কোনো একটি বিদ্যমান থাকাই বিপর্যয় ঘটার জন্য যথেষ্ট আর যখন কোনো একটি মানহাজে এই সবগুলো বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে তখন তার পরিণতি কি হতে পারে নিঃসন্দেহে এটি কোনো মুজাহিদিনের মানহাজ নয় এটা কখনোই কয়দাতুল জিহাদের মানহাজ নয় আল কায়দার মানহাস্ত গড়ে উঠেছে ইসলামের মূল নীতিসমূহ ইসলামের পবিত্রতা এবং পবিত্র স্থানসমূহ রক্ষা এবং বিশ্বের সকল নির্যাতিত মুসলিমকে সহায়তা করার মূল নীতির উপর ভিত্তি করে কয়েদাতুল জিহাদের মানহাজ গড়ে উঠেছে ইসলামের নীতি এবং নবী সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনার উপর ভর করে অবশ্যই মাঝে মধ্যে ভুল ত্রুটি হয়েছে কিন্তু আজও আল কয়েদাতুল জিহাদ এই নীতিসমূহ আঁকড়ে আছে এবং এই মানহাজের উপর অটল রয়েছে এই সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যকে সামনে নিয়ে কয়েদাতুল জিহাদ তার লড়াই অব্যাহত রেখেছে যখন আমরা ভুল করি তখন আমরা তা স্বীকার করি এবং ক্ষমা প্রার্থনা করি আমরা তাওবা করি এবং নিজেদের সংশোধনে সচেষ্ট হই আমাদের এই প্রচেষ্টা উম্মার সেই সব হক্কানি ওলামা মুজাহিদিন এবং উমারাহাদের কাফেলার ধারাবাহিকতা মাত্র যারা আল্লাহর শত্রু নাসারা এবং উম্মার উপর বোঝার মতো চেপে বসা এজেন্ট শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শত প্রতিকূলতার মুখে জিহাদ শুরু করেছিলেন এই প্রচেষ্টা হলো দশকের উপর দশক ধরে চলা জিহাদ আত্মত্যাগ এবং পরীক্ষার ফসল আমাদের এই প্রচেষ্টা হলো সেই কাফেলার ধারাবাহিকতা যাতে আমাদের পূর্বে সামিল হয়েছেন সৈয়দ কুতুব শহীদ শহীদ Izz Addin al Qassam Sheikh Umar Abdur Rahman Sheikh Marwan Hadid Sheikh Adnan Uqla শেখ আবদুল্লাহ আজ্জাম শেখ তমিম আল আদনানি শেখ ইউনুস খালিস শেখ উদ্দিন হাক্কানি শেখ আবদুল্লাহ আল দখরি শেখ আবু উমর সঈফ শেখ আব্দুর রশিদ গাজী শেখ নিজামুদ্দিন সামজাই সহ আরও অনেকে অনেক অগ্রগামী ওলামা এবং আহগন এই আদর্শ নিয়েই গঠিত হয়েছিল আল কয়েদাতুল জিহাদ যাতে করে উম্মার সকল দলের চেষ্টা ও শক্তিকে উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যসমূহ পূরণের উদ্দেশ্যে একীভূত করা যায় এবং এই কাফেলার নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন স্বয়ং শেখ উসামা বিন লাদিন রাহিমাহুল্লাহ তালা আমিরুল মিনিন মোল্লা উমর রাহিমাহুল্লাহকে বায়াত দেওয়ার মাধ্যমে তিনি সকল মুজাহিদিনকে একত্রিত এবং ঐক্যবদ্ধ করেছিলেন মোল্লাহ উমর রাহিমাহুল্লাহ তালা সকল মুসলিম ও মুজাহিদিনের জন্য তার বক্ষ এবং আফগানিস্তান উভয়কে উন্মুক্ত করে দিয়েছিলেন যার ফলে আফগানিস্তান মুহাজিরিনের একত্রিত হবার এবং প্রস্তুতি গ্রহণের এক নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল মোল্লা উমর রাহিমাহুল্লাহ তালা এবং তার অধীনস্থ ইসলামিক ইমারত কোনো দলকে বায়াহ দিতে বাধ্য করেনি তারা নিজেদেরকে খিলাফা দাবি করে এবং মুসলিমদের একমাত্র বৈধ জামা দাবি করে কাউকে কলা কাটা কিংবা বুলেট দিয়ে খুলি বিদীর্ণ করার হুমকি দেননি আর এভাবেই মুজাহিদিন একতাবদ্ধ হয়েছিলেন এবং তারা তাদের শক্তি ও সামর্থ্য একত্রিত করে সক্ষম হয়েছিলেন কল্যাণ ও ইসলামের নির্দেশনার আলোকে এবং এই অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছিল দয়া উন্নত চরিত্র উত্তম আচরণ সাহায্য ও সহযোগিতা এবং চুক্তি ও ওয়াদা রক্ষার মাধ্যমে গলা কাটা আর বুলেট বুলেট দিয়ে খুলি বিদীর্ণ করার মান হাজের মাধ্যমে নয় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার ফতোয়াতে বলেছেন কোনো ব্যক্তির এই অধিকার নেই যে সে উম্মার জন্য একজন ব্যক্তিকে নির্দিষ্ট করবে এবং তার দিকে আহ্বান করবে এবং এর ভিত্তিতে বন্ধুত্ব শত্রুতা নির্ধারণ করবে একমাত্র নবী সাল আলহিউসাল্লাম ছাড়া অর্থাৎ নবী ছাড়া অন্য কোনো ব্যক্তির ব্যাপারে এভাবে আহ্বান করা এবং এর ভিত্তিতে বন্ধুত্ব ও শত্রুতার নীতি নির্ধারণ করা যাবে না এবং কোনো ব্যক্তির এ অধিকার নেই যে সে আল্লাহ ও তার রাসুলের বক্তব্য এবং যেসব বিষয়ে উম্মাহ ঐক্যমতে পৌঁছেছে এবং ঐক্যবদ্ধ হয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো বক্তব্যের প্রতি আহ্বান করার এবং তার ভিত্তিতে বন্ধুত্ব শত্রুতা নির্ধারণ করার বরং এগুলো হলো বিদায়াতীতের কাজের অন্তর্গত যারা নিজেদের ইচ্ছামতো একজনকে নিয়ন নির্ধারণ করে তার প্রতি আহ্বান করে এবং তার প্রতি আনুগত্যের ভিত্তিতে বন্ধুত্ব শত্রুতার নীতি গ্রহণ করে এবং তাদের এরূপ কর্মের মাধ্যমে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করে Allah Sheikh Osama bin Laden রাহিমাহুল্লাহকে সম্মানিত অবস্থান দিয়েছিলেন তার উত্তম চরিত্র উদারতা সদাচরণ দানশীলতা এবং ইসলামে তার উত্তম আচরণের মাধ্যমে ইসলামে যে রক্তকে পবিত্র ঘোষণা করা হয়েছে তাকে হালাল করা আর মুসলিমদের প্রতি তলোয়ার তাক করে কখনোই ঐক্য অর্জন করা সম্ভব না আর একদিনের জন্যও এটি শেখ ওসামার মানহাজ ছিল না এই দূষিত মানহাজের শুরু হলো ব্যক্তি আক্রমণ আর তাকফিরের মাধ্যমে আর এর শেষ হলো মুসলিমদের হত্যা মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি আর মুসলিমদের জামায়াতে বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে আর এটা কখনোই আমাদের মানহাজ নয় নবী করিম সাল্ল আলাইহসাল্লাম বলেছেন যে যে আমার উম্মাহ থেকে পৃথক হয়ে যায় উম্মার নেককার ও পাপি ব্যক্তিদের উপর কঠোর আঘাত হানে মোমিনদেরকেও ছাড় দেয় না এবং চুক্তি পূর্ণ করে সে আমার থেকে না আর আমিও তার থেকে না আজ আল্লাহ সুবাহানাহ তালা রহমতে সুস্থ মস্তিষ্কের এবং ইনসাফকারী ব্যক্তিরা সাক্ষ্য দেবে আমরা একটি দিনের জন্য ধ্বংস আর বিনাশের উপলক্ষ বা উপকরণে পরিণত হইনি বরং আমরা একটি দল যারা আহ্বান করে ঐক্য বাস্তবতাকে উপলব্ধি করার প্রতি আমরা উম্মার সুখ ও দুঃখের অংশীদার আমরা চাই মুসলিম হিসাবে সকল সত্যপন্থী জিহাদি ও জিহাদি নয় এমন দলকে নসিহা সাহায্য ও সহযোগিতা করতে আমরা নিজেদের মুসলিমদের অন্তর্ভুক্ত একটি দল বলে মনে করি আমরা বাগদাদি এবং তার অনুসারীদের মতো দাবি করি না যে আমরাই মুসলিমদের জন্য একমাত্র বৈধ জামা এবং যে বায়া হাতে না সে একমাত্র তার একমাত্র প্রাপ্য হল ধারালো ছুরি অথবা বক্ষ বিদীর্ণকারী বুলেট আর তারপর জাহিলিয়াতের মৃত্যু বাগদাদি ও তার অনুসারীদের মতো আমরা দাবি করি না যে যে ব্যক্তি বায়াহ দেয়নি এমন আচরণই তার প্রাপ্য কারণ সে এমন এক ব্যক্তিকে বায়াহ দেয়নি যাকে মুসলিমদের উপর খিলাফাহ নিযুক্ত করা হয়েছে মুসলিমদের সুরা ব্যতীত এবং মুসলিমদের অধিকার হরণের মাধ্যমে আমরা এরকম দাবিও করি না আর আর তাদের মতো ভ্রান্ত যুক্তিও দিই না যে মুজাহিদিন দলসমূহ একজন ব্যক্তির অধীনে গুমরাহের উপর ঐক্যবদ্ধ হতে পারে না আমরা হলাম এমন একটি দল যারা সহযোগিতা সমর্থন ও স্থাপন করে আর আমাদের পথ হলো এই উম্মার শত্রুদের বিরুদ্ধে জিহাদের পথ এবং মুসলিম উম্মা সহ সমগ্র মানব জাতির প্রতি দাওয়াতের পথ উম্মার কল্যাণ ও স্বার্থই আমাদের স্বার্থ উম্মার কাছে ও অগ্রাধিকার প্রাপ্য বিষয়গুলোই আমাদের উদ্বেগের বিষয় আমরা এই উম্মার অন্তর্ভুক্ত একটি দল যারা এই উম্মার জন্য কাজ করে যাচ্ছে ধ্বংস অনৈক্য বিভেদের বীজ বপন বিভ্রান্তি সৃষ্টি বিরোধকারীদের তাকফির করার যে মানহাস তা হলো সেই দুর্বল দুর্ভাগা এবং তুচ্ছ লোকের মানহাস যে ধ্বংস ছাড়া আর কোথাও পূর্ণতা খুঁজে পায় না তাকফির মুসলিমদের রক্ত ছড়ানো যেসব মুসলিমরা বিরোধিতা করবে তাদের বিস্ফোরক দিয়ে হত্যা করার যে পথ সেটা কি সত্য ও হকপন্থীদের পথ নাকি বিচ্যুতি আর খাহেসাতের পথ হাদিসে বর্ণিত হয়েছে যে শিবিরে গণ্ডগোল সৃষ্টি করে এবং রাস্তা বন্ধ করে তার জন্য কোনো জিহাদ নেই তাহলে সেই সব ব্যক্তির জিহাদের কি হবে যারা মুসলিমদের রক্ত ঝরানোর জন্য অন্যদের উদ্বুদ্ধ করে আর মুজাহিদিনদের বিরুদ্ধে নিজেদের সমর্থকদের লেলিয়ে দেয় শুধু এই জন্য যে মুজাহিদিন তিনি তাদের দলকে বায়াহ দেয়া থেকে বিরত থেকেছেন ইবনে মাজাহাতে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি মুসলিমদের হত্যায় সহযোগিতা করে যদি অর্ধেক শব্দের দ্বারাও কেউ এই কাজে সহায়তা করে তবে সে আল্লাহর মুখোমুখি হবে সেই শব্দ তার দু চোখের মাঝে লেখা অবস্থায় আর আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহ রহমত পাবার কোনো আশাই তার অবশিষ্ট থাকবে না হাসবুল আল্লাহ নিয়ামাল ওকিল আল্লাহর রহমতে আমরা তাদের জন্য ইনসাফ চাই যারা আমাদের সাথে ভিন্নমত পোষণ করে এমনকি যদি তাদের জুলুম এবং অত্যাচার ব্যাপক আবার আকার ধারণ করে তারপরেও আল্লাহ সুহানাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায় শত্রুতার কারণে কখনও ন্যায় বিচার পরিত্যাগ করো না সুবিচার করো এটাই ক্ষুধা ভীতির অতিক নিকটবর্তী আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে খুব জ্ঞাত আল্লাহ সুবাহানাহ তাঁরা আরও বলেন যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয় মুসলিমদের মধ্যে যারাই কোনো ভালো কাজ করে আমরা তাদেরকে সেই ভালো কাজে সমর্থন করি এবং তাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই আর মুসলিমদের মধ্যে যারা কোনো খারাপ কাজ করে আমরা তাদের আন্তরিকভাবে নসিহা করি এবং সেই ভুল কাজকে সমর্থন করি না শেখ ইবনে তাইম রাহিমহুল্লা তালা তার কিতাব কয়দা তুফি মাহাব্বাতে বলেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা রাসুলগণকে প্রেরণ করেছেন সুস্পষ্ট নিদর্শন সহ এবং তাদের সাথে অবতীর্ণ করেছেন কিতাব ও ন্যায় নীতি যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে তাই একজনের মুমিনের ইনসাফ সম্পর্কে সিরাতুল মুস্তাকিম সম্পর্কে এবং তা বাস্তবায়নের উপায় সম্পর্কে ধারণা থাকা উচিত অন্যথায় সে অজ্ঞতায় পতিত হবে অথবা জালিমে পরিণত হবে আর আমরা অনেকবারে কথা বলেছি মুসলিমদের বিশ্বাস হলো এই যে একজন ব্যক্তি ভালো মন্দের মিশেলে গড়ে ওঠে কখনো সে পুরস্কৃত হয় আবার কখনো সে শাস্তিপ্রাপ্ত হয় সকল মুসলিম দলই এমনটা বিশ্বাস করে শুধুমাত্র সেসব দল ছাড়া যারা গুমরাহিতে পতিত হয়েছে এবং বিচ্যুত হয়েছে যেমন খাওয়ারিস মোতাজিলাদের অন্তর্গত আল ওয়াইদিয়াহ ও তাদের মতো অন্যান্যরা এবং অধিকাংশ মুরজিয়া এই দলগুলো মনে করে একজন ব্যক্তি হয় শুধুই শাস্তিপ্রাপ্ত হবে অথবা শুধুই পুরস্কৃত হবে হয় সে সর্বদা সর্বক্ষেত্রে প্রশংসিত হবে বা সর্বদা সর্বক্ষেত্রে নিন্দনীয় হবে এবং এই বাতিল এবং দূষিত চিন্তাধারার ভুলগুলো সম্পর্কে আমরা অন্যত্র কোরআন সুন্না ও ইজমার দলিলের আলোকে আলোচনা করেছি ইতিপূর্বে জামাতুল বাগদাদির মুখপাত্র বেশ কিছু বিষয়ের উপর মিথ্যাবাদীর উপর আল্লাহ আল্লাহ আনদ বর্ষণের জন্য দোয়া করেছিল আর আজ সেই একই লোক তার নিজের এবং তার দলের মিথ্যাচার স্বীকার করে নিচ্ছে তারা প্রথমে বলেছিল যেসব দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা সেসব দলকে তা ফির করে না কিন্তু হে লোক সকল আল্লাহর প্রতি আহ্বানকারীর আহ্বানে সারা দাও শীর্ষক বিবৃতিতে এই ব্যক্তি আল আদনানি নিজেই ঘোষণা করল যারাই জামায়াতুল বাগদাদির বিরুদ্ধে যুদ্ধ করবে তারা কাফের হয়ে যাবে তারা এটা উপলব্ধি করুক আর উপলব্ধি না করুক আর সর্বশেষ বক্তব্যে কাফের দিগকে বলে দিন খুব শীঘ্রই তোমরা পরাভূত হবে সে আর অগ্রসর হয়ে ঘোষণা করল যারা জামাতুল বাগদাদিতে যোগ দেবে না এবং জামাতুল বাগদাদির খিলাফাকে স্বীকার করবে না তাদেরকে ধারালো ছুরি আর বক্ষ বিদীর্ণকারী বুলেটের মাধ্যমে জবাব দেয়া হবে এবং হত্যা করা হবে অথচ এই একই ব্যক্তি একসময় দাবি করেছিল তারা বায়ার জন্য যুদ্ধ করে না যখন শামে প্রথম ফিতনা দেখা দেয় তখন বাগদাদি বলেছিল তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা যেন আক্রমণ স্থগিত করে বাগদাদি দাবি করেছিল যদি অন্যান্য দলগুলো আক্রমণ স্থগিত করে তবে সেও আক্রমণ বন্ধ রাখবে যদি তারা শান্তির দিকে অগ্রসর হয় তবে সেও শান্তির দিকে অগ্রসর হবে যারা এখন বিশেষ করে সাম্প্রতিক সময়ে শামের মুসলিমদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের একত্রিত হওয়ার প্রেক্ষিতে মুসলিম দলগুলোর মধ্যে যুদ্ধবিরতির এবং জিহাদের স্বার্থে আপাতত মুসলিম দলগুলোর মধ্যে পারস্পরিক বিবাদ স্থগিত করার আহ্বান জানাচ্ছে তাদের সেই আহ্বানের প্রতি সুচিন্তিত ভারসাম্যপূর্ণ ও সুবিবেচনা প্রসূত উত্তর দেওয়ার পরিবর্তে জামাতুল বাগদাদির মুখপাত্র ঘোষণা করল যে তারা মুসলিম বিশ্বের সব দল ও তানজিমকে বিচ্ছিন্ন করবে এবং তাদের ঐক্যে ফাটল ধরাবে এবং তারা অন্য সব দলের বিরুদ্ধে যুদ্ধ করবে শুধু এই কারণে যে এই দলগুলো বাগদাদিকে বায়াহ দেয়নি এবং তার অনুগত্য স্বীকার করে নেয়নি জামাতুল বাগদাদির মুখপাত্র তার সর্বশেষ বক্তব্য কাফের দিগকে বলে দিন খুব শীঘ্রই তোমরা পরাভূত হবে প্রকাশ্যভাবে বলেছে আমরা দলগুলোকে বিচ্ছিন্ন করব সব জিম এবং তাদের ঐক্যকে নষ্ট করব নিশ্চয়ই আমরা এরূপ করব কারণ এই জামাহ দল ছাড়া অন্য কোনো বৈধ জামাহ বা দল নেই তাই সকল তানজিম ধ্বংস হোক সব দল ব্রিগেডের বাহিনী ধ্বংস হোক আমরা সব ব্রিগেড ও ব্যাটালিয়নকে ছিন্ন করব বিজনিল্লাহ যতক্ষণ পর্যন্ত সব দল শেষ না হচ্ছে কারণ এসব দল উম্মাহকে দুর্বল করছে আর উম্মার বিষয়কে বিলম্বিত বিজয়কে বিলম্বিত করছে সাম্প্রতিক সময়ে তারা সোমালিয়ার মুজাহিদিনদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টায় লিপ্ত হয়েছে অথচ বর্তমানে সোমালিয়াতে কুসেডাররা বর্বর ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে এরকম অবস্থা সত্ত্বেও জামাতুল বাগদাদি এহেন হীন কাজে লিপ্ত হয়েছে আর একমাত্র আল্লাহর কাছেই রয়েছে আমাদের সকল কাজের ফল যারা বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে এই জামাতুল বাগদাদিকে সমর্থন করতে সচেষ্ট হন তাদের এখন আর কি অজুহাত থাকতে পারে মুসলিমদের উপর তাকফির করা মুসলিমদের রক্ত হালাল করা এবং মুসলিমদের ঐক্য নষ্ট করা এটাই কি চরমপন্থী এবং খাওয়ারিজদের মানহাজ নয় শেখুল ইসলাম ইবনে তাইমে রাহিমাহুল্লাহ তার ফতুয়াতে বলেছেন খাওয়ারিজদের বিশ্বাসের মূল বৈশিষ্ট্য হল তারা মুসলিমদের বিভক্ত করে এবং তাদের রক্ত হালাল করে শিয়ারাও এরূপ করে থাকে তবে তারা দুর্বল অর্থাৎ শিয়ারা খাওয়ারিজদের মতো মুসলিমদের হত্যা করতে সক্ষম হয় না আর খাওয়ারিজ এবং আহরুল গুলুহ বা চরমপন্থার বৈশিষ্ট্য হল নতুন নতুন সদ্য উদ্ভাবন করা এবং সেগুলোকে দিনের অংশ বানানো আর মুসলিমদের ভেতর থেকে যারা এগুলোর ব্যাপারে তাদের সাথে একমত হবে না তাদেরকে হত্যা করা শেখুল ইসলাম ইবনে তাইমে রাহিমাহুল্লাহ আরও বলেন আহলুল বিদার বৈশিষ্ট্য হল তারা কোনো একটি নতুন বিষয় উদ্ভাবন করে এবং তারপর এই নব উদ্ভাবিত বিষয়কে দিনের মধ্যে ওয়াজিব করে নেয় এবং এসব নব উদ্ভাবিত বিষয়কে আকিদার অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেয় আর এই কারণে মুসলিমদের ভেতর থেকে যারা এসব বিষয়ে তাদের সাথে দ্বিমত পোষণ করে তাদের উপর তারা তাকফির করে এবং তাদের রক্ত হালাল ঘোষণা করে যেরকম খাওয়ারিস এবং জাহমিয়াহরা করেছিল পরিশেষে যারা এখনও জামাতুল বাগদাদিকে সমর্থন করছে উৎসাহ দিচ্ছে এবং তাদের দলে অবস্থান করছে তাদের প্রতি নসিয়া হিসাবে আমরা বলতে চাই এখনও কি সময় আসেনি এই দলের বিচ্যুতি এবং গুমরাহির মাত্রা উপলব্ধি করার এখনও কি মুসলিমদের উপর তাকফির করা তাদের রক্ত ঝরানো তাদের জান ও মালকে হালাল করা থেকে বিরত হবার ফিরে আসার এবং খালেজভাবে তবা করার সময় কি এখনও আসেনি আল্লাহ সুবাহান হাত আলা বলেন যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে আর একজন মুসলিমকে কাফির ঘোষণা করা আর তাকে দিন থেকে বের করে দেওয়ার চেয়ে গুরুতর ক্ষতি আর কি হতে পারে উপযুক্ত কারণ ছাড়া কোনো মুসলিমের রক্ত ঝরানোর চাইতে অধিক গুরুতর অপরাধ আর কি হতে পারে আল্লাহ সুহানাহ তালা বলেন যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুসলিমকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম তাতেই সে চিরকাল থাকবে আল্লাহ সুবাহানা তালা তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কেউ তার ভাইকে বলে হে কাফের তাহলে অবশ্যই তাদের মধ্যে একজন কাফের এবং যে জ্ঞাতসারে কোনো মিথ্যা অবস্থানের পক্ষে তর্ক করবে সে ততক্ষণ আল্লাহর ক্রোধের বস্তু হবে যতক্ষণ না সে এটা ত্যাগ করবে যদি কোনো মুমিন সম্পর্কে এমন কিছু বলে যা সত্য নয় আল্লাহ সে ব্যক্তিকে খাবালের কাদার মধ্যে বিচরণ করতে বাধ্য বাধ্য করবেন যতক্ষণ না সে এই কথা ফিরিয়ে নেয় এবং রসুল করিম সাল্লাহ আলহিহাসাল্লাম আরও বলেন অন্যায়ভাবে একজন মুসলিমকে হত্যা করার চেয়ে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে কম গুরুত্বপূর্ণ বিষয় আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালা আনহু এবং আবু হরাই রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি আসমানসমূহ ও জমিনের অধিবাসীরা কোনো মুমিনের রক্ত ঝরানোতে একত্রিত হতো তবে আল্লাহ তাদের সকলকে আগুনে নিক্ষেপ করবেন নিশ্চয়ই কেউ ভ্রান্ত এবং অতিরঞ্জিত ফতুয়ার মাধ্যমে আল্লাহ সুহানা হুয়া তাহলার পাকড়াও থেকে রেহাই পাবে না আর কোনো আমির কোনো ব্যক্তিকে আল্লাহর সামনে রক্ষা করতে পারবে না আল্লাহ সুহানা হুয়া তাহলা বলেন অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক প্রত্যেক ব্যক্তি একাকী পুনরুত্থিত হবে এবং তার কাজের জন্য তাকে আল্লাহর সামনে একা কী জবাবদিহি করতে হবে কোনো দল কোনো ব্যক্তিকে আল্লাহর সামনে রক্ষা করতে পারবে না আপনারা ঘর ছেড়ে পালিয়ে জমিয়েছেন আল্লাহর রাহে আর তাই এই দিনকে বিজয় করার জন্য আপনার মধ্যে আপনাদের মধ্যে অনেকেই দূর দূরান্ত থেকে হিজরত করেছেন এই পবিত্র নিয়ত এবং সংকল্পকে মুসলিমদের তাকফির করা এবং তাদের রক্ত ধরানোর মাধ্যমে ধ্বংস করার কি অর্থ থাকতে পারে আপনারা এসেছিলেন ইসলাম ও মুসলিম উম্মাহকে বিজয়ী করতে অথচ আজ আপনারা মুসলিম উম্মার দিকে এবং উম্মার যেসব সন্তানরা জিহাদ করছে তাদের দিকে আপনাদের অস্ত্র তাক করেছেন শুধুমাত্র এই কারণে যে তারা আপনাদের দলকে বায়া দেয়নি এবং আপনাদের দলে যোগ দেয়নি আপনারা কি নিজ দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে আল্লাহ বাড়া বালা নির্ধারণ করেছেন আর দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে মুসলিমদের রক্ত ঝরাচ্ছেন ও তাদেরকে হত্যা করছেন আপনাদের বিদা আর মন গড়া যুক্তির ভিত্তিতে আর কতগুলো মুসলিম দলের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করতে থাকবেন কত মুসলিমদের রক্ত আপনারা ঝরাবেন আলজেরিয়ার জিয়াইয়ের দৃষ্টান্ত থেকে কি আপনারা কোনোই শিক্ষা গ্রহণ করবেন না আপনারা কি দেখেননি কিভাবে চরমপন্থা তাদের ভেতরে প্রবেশ করেছিল কিভাবে এই চরমপন্থার প্রসার ঘটেছিল এবং তা তাদেরকে পরিবর্তিত করে ফেলেছিল এবং শেষ পর্যন্ত কিভাবে চরমপন্থা তাদেরকে ধ্বংসের নিপতিত করেছিল অথচ সে সময় আলজেরিয়া জিহাদের জন্য একটি উর্বর ভূমি ছিল এবং জিহাদের সফলতার জন্য প্রয়োজনীয় সকল উপাদান সেখানে বিদ্যমান ছিল এবং জিহাদের প্রতি মুসলিমদের বিপুল সমর্থনও ছিল কিন্তু এই সব কিছু থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত পরিণতি হয়েছিল ধ্বংস ও ব্যর্থতা অতএব নিজেদের সংশোধন করুন কারণ এই দুনিয়া একটা সফর ছাড়া আর কিছুই না আর আখিরাতে আমাদের সকলকে মহান আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশের জন্য যারা এই দলের বিচ্যুতি উপলব্ধি করার পর তাদের ত্যাগ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সম্প্রতিক বিবৃতির মাধ্যমে জামাতুল বাগদাদের মানহাজ সুস্পষ্টভাবে প্রকাশিত হবার পর এই দলকে ত্যাগ করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদেরও তাদেরকে যারা ভুল বুঝে ফিরে এসেছেন সত্য হৃদয়া সাফল্যের ও কল্যাণের উপর দৃঢ় রাখতে হে আল্লাহ এ উম্মার জন্য সঠিক হৃদায়তের পথ সুস্পষ্ট করে দিন যার মাধ্যমে যারা আপনার অনুগত্য করে তারা সম্মানিত ও শক্তিশালী হবে আর যারা আর যারা আপনার অবাধ্য তারা অসম্মানিত অপমানিত হবে হে আল্লাহ আপনি মুসলিমদের ঐক্যবদ্ধ করে দিন মুসলিমদের মধ্যে থেকে বিচ্যুত হয়েছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে দিন এবং তাদেরকে আপনার কাছে কল্যাণময় প্রত্যাবর্তন দান করুন সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ সুবাহানা হওয়া তালার জন্য ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন